আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি কি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের নিকট আর কেউ বর্ণনা করবে না আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের কিছু আলামত হল ইলম হ্রাস পাবে অজ্ঞতার প্রসার ঘটবে ব্যভিচার ছড়িয়ে পড়বে স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি প্রতি পঞ্চাশ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক